বেনি একটা বোকা গাধা বেনি ছিল একটা গাধা ওর মালিক ছিল একজন চাষি সেই চাষি সব সময় বেনির ভালো চাইতো কিন্তু বেনি কখনোই তার কথা শুনতো না একদিন চাষিকে একটা উঁচু পাহাড় পেরোতে হতো পাহাড়ে ওঠাটা খুবই কষ্টকর আমাদের জন্য তার চেয়ে নিচে নামাটা খুবই সহজ মালিক পাহাড়ের এই দিকটা খুবই খারাপ ছিল তাই সেদিক দিয়ে নামাটা আরও বিপজ্জনক চলুন মালিক একটা ছোট রাস্তা খুঁজি যদি পেয়ে যাই তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব না বেনি আমরা এই পথেই যাব সময় বেশি লাগলেও আমরা সুরক্ষিত থাকবো কিছুক্ষণ পর বেনি আর চাষি পাহাড়ের চূড়োয় পৌঁছল বেনি নিচে কি আছে দেখার জন্য দাঁড়ালো নিচে তো সবুজ ঘাস দেখা যাচ্ছে আমি তো সোনালি ফসলও দেখতে পাচ্ছি হুম আমি এখনই নিচে গিয়ে ওইগুলো খেতে চাই হ্যাঁ কি বললে হ্যাঁ মালিক আমি যদি ঝাঁপ মারি এই চূড়ো থেকে আমি এক্ষুনি নিচে পৌঁছে যাবো তুমি খুব বোকামি করবে যদি তুমি ঝাঁপ মারো কিন্তু আমি বোকা না তাই আমি হেঁটেই নিচে নামবো তাতে যত সময় লাগুক না কেন বিদায় এই বলে চাষি একা একাই চলে গেল নিচে নামার জন্য কিন্তু বেনি ঝাঁপ মারবে বলেই ঠিক করল যদিও চাষি ওকে অনেকবার সাবধান করেছিল এক দুই সৌভাগ্যবশত বেনি একটা খড়ের স্তূপের উপর পড়ল আর তাইও প্রাণী বেঁচে গেল কিন্তু খুব চোট পেল ও। আমার মালিকের কথা শোনা উচিত ছিল উনি আমার ভালোই চেয়েছিলেন আমি আর কখনোই তার কথা না শোনার মতো ভুল করব না তাই বেনি বোকামি করা বন্ধ করলো আর এটাও বলল যে ও সবার কথা শুনে চলবে সব সময় যারা ওর ভালো চায়